ও গো বিজি আমার ও গো দুলাল মদিনার ও গো বিজি আমার ও গো দুলাল মদিনার ও গো বিজি আমার ও গো দুলাল মদিনা তোমায় দেখতে কান্দে ধরা উম্মত যে তোমার দাও না দেখা তুমি আমায় স্বপনে একবার দাও না দেখা তুমি আমার স্বপনে একবার ওগো না আমার ওগো দুলাল মাদিনার ওগো না আমার ওগো দুলাল মাদিনা তোমায় দেখতে কান্দে বন্ধুরা আপনি শুনছেন দুর্নিবার সাংস্কৃতিক কাপড়ার আয়োজন এই গানটির কথাও শুরু করেছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর কণ্ঠ দিয়েছেন হাফিজ তাহিরুজ্জামান তোমার আগমনে জীবন ধন্য হলো আমার জানাই সালাম বাংলা থেকে উম্মত যে তোমার তোমার আগমনে জীবন ধন্য হলো আমার জানাই সালাম বাংলা থেকে উম্মত যে তোমার তোমার আগমনে জীবন ধন্য হলো আমার জানাই সালাম বাংলা থেকে উম্মত যে তোমার তুমি রাহমতুল আলামিন সারা দুনিয়ার দাও না দেখা তুমি আমায় স্বপনে একবার দাও না দেখা তুমি আমায় স্বপনে একবার ওগো না বিজি আমার ওগো দুলাল মাদিনার ওগো না বিজি আমার ওগো দুলাল মাদিনার তোমায় দেখতে কান্দে ধারা উম্মত যে তোমার দাও না দেখা তুমি আমায় স্বপনে একবার দাও না দেখা তুমি আমার স্বপনে একবার আমার মনে শুধু আশা যাইতাম মাদিনায় সোনার মাদিনার ধুলা মখতাম আমার গায় আমার মনে শুধু আশা যাইতাম মাদিনায় সোনার মাদিনার ধুলা মখতাম আমার গায় আমার মনে শুধু আশা যাইতাম মাদিনায় সোনার মাদিনার ধুলা মখতাম আমার গায় দুরুদ সালাম দিতাম রওজাতে বারবার দাও না দেখা তুমি আমায় স্বপনে একবার দাও না দেখা তুমি আমায় স্বপনে একবার ও গো না বিজি আমার ও গো দুলাল মাদিনার ও গো না বিজি আমার ও গো দুলাল মাদিনার তোমায় দেখতে কান্দে ধরা উম্মত যে তোমার দৌনা দেখা তুমি আমার স্বপনে একবার দৌনা দেখা তুমি আমার স্বপনে একবার প্রভুর কাছে মোনাজাত করি বারে বার একটু নজর দেখাও আমায় নাবি মুস্তফার প্রভুর কাছে মোনাজাত করি বারে বার একটু নজর দেখাও আমায় নাবি মুস্তফার প্রভুর কাছে মোনাজাত করি বারে বার একটু নজর দেখাওয়া মায়না বি মুস্তফার দু জাহানের বাদশাহিনী হাবিব যে তোমার দাও না দেখা তুমি আমায় স্বপনে একবার দাও না দেখা তুমি আমার স্বপনে একবার ও গো নবীজি আমার ও গো দুলাল মাদিনার ও গো নবীজি আমার ও গো দুলাল মাদিনার তোমায় দেখতে কান্দে ধরা উম্মত যে তোমার দাও না দেখা তুমি আমায় স্বপনে একবার দাও না দেখা তুমি আমায় স্বপনে একবার ও গো না বিজি আমার ও গো দুলাল মাদিনার ও গো না বিজি আমার ও গো দুলাল মাদিনার তোমায় দেখতে কান্দে ধরা উম্মত যে তোমার দাও না দেখা তুমি আমায় স্বপনে একবার দাও দেখা তুমি আমায় স্বপনে একবার দাও দেখা তুমি আমায় স্বপনে একবার দাও দেখা তুমি আমায় স্বপনে একবার দাও দেখা তুমি আমায় স্বপনে একবার